উরুয়াহ আল বারেকি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ঘোড়ার কপালের উপরিভাগের কেশদামে আছে কল্যাণ সওয়াব ও গনিমত কেয়ামত অবধি